मद्गो न श्रुतिमात्रे न मयि सर्वो गुहाशये मनोगतिरविच्छिन्न गङ्गाम्बदम्बदो मद्गो न श्रुतिमात्रेण मयि सर्वो गुहाशये मनोगतिरविच्छिन्न গঙ্গাম্বসম্বদ শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রকার জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমরা হিস্ট্রি এবং অ্যালিগুড়ি হাট থেকে রেহাই না পাব ততক্ষণ আমাদের হরিভজন শুরু হবে না যতক্ষণ আমরা শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন until and unless we get rid of history and allegory we can start Hari Bhajan. যতক্ষণ না পর্যন্ত মানুষ ইতিহাস এবং নানা রকম আষাঢ়ে গল্প যেটাকে বাংলাতে আপনারা বলেন আষাঢ়ে গল্প যতক্ষণ মানুষ ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে রেহাই না পায় ততক্ষণ পর্যন্ত হরিভজনের কোনো সম্ভাবনা নাই আর সম্পূর্ণরূপে এসবের থেকে রেহাই পাওয়া মানেই হলো অবশ্যই তার হরিভজন শুরু হয়েছে হরিভজন হচ্ছে কথাটা পরিষ্কার করে বুঝতে পারলাম না ইতিহাস মানে হলো আমরা ছোটবেলা ভাবতাম ইতিহাস মানে কিছু রাজরাজার যুদ্ধ কাহিনী কিছু ঘটনা পরবর্তীকালে বলা হলো মনুষ্য জীবনের যে ধারা বিভিন্ন সময় সেগুলোর যে বিচিত্র কথাগুলো তোলা রয়েছে সেগুলোকে ইতিহাস বলা আমরা আমাদের এই দৈনন্দিন জীবনে এই মনুষ্য জীবনে যে যে বিষয়গুলোকে মনের স্মৃতিপটে তুলে রেখে দিয়েছি অবাঞ্ছিত বস্তু সেগুলো তুলে রাখার প্রয়োজন ছিল না সেগুলোকে আমি দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনা পূর্বে পূর্বে কি ঘটেছিল সেগুলোকে আমার মনে স্মৃতিপটে আমি স্থান দিয়ে রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা যেগুলো আছে যেগুলো আমরা আষাঢ়ে গল্প বলি আমি স্বপ্ন দেখি এই এই জিনিস করব এই এই করব বিভিন্নভাবে তারপরেতে একটা এই এই পরিকল্পনা সমস্ত করে থাকে মানুষ এই যে একটা চিন্তার প্রবাহ জড় চিন্তার প্রবাহ এইগুলোকেই সরস্বতী ঠাকুর বলেছেন যতক্ষণ পর্যন্ত না ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে মানুষ সম্পূর্ণরূপে রেহাই না পায় ততক্ষণ পর্যন্ত তার হরিভজন হওয়ার কোনো সম্ভাবনা নাই ব্যতিরিকভাবে আমরা যদি চিন্তা করে দেখি কথাটা বিশ্লেষণপূর্বক যে এই ধরনের ঘটনা যেটা সরস্বতী ঠাকুর বলছেন কখনোই কার পক্ষে সম্ভব নয় আর যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই সে এই জড়জগতের ত্রিগুণের প্রভাব থেকে রেহাই পেয়েছেন তা নালে এটা হতে পারে না ত্রিগুণের প্রভাব থেকে মনোধর্ম থেকে সমাজ ধর্ম থেকে লোক ধর্ম থেকে বেদ ধর্ম থেকে বিভিন্নভাবে তিনি টোটালি রেহাই পেয়েছেন বলেই আজকে সরস্বতী ঠাকুর কথা বলছেন তাহলেই সে একমাত্র অত্যেন্দ্রীয় জগতের চিন্ময় জগতের তুরীয় জগতের যে অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ আসছেন তার ধাম তার নাম তার পরিকর বৈশিষ্ট্য এগুলো আমাকে স্পর্শ করতে পারে গুরু বৈষ্ণবের কৃপাতে কিন্তু প্রথম কথাই হলো ইতিহাস প্রথম কথাই হলো ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে কেউই রেহাই পাবে না কেন এটা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ সদ্গুরু বৈষ্ণবের পূর্ণ কৃপা লাভ না করবে ততক্ষণ পর্যন্ত এই সবগুলো থেকে কখনোই রেহাই পাওয়া যাবে না সম্ভব নয় মনের যে স্বাধীন গতি মনের যে স্বাধীন চিন্তা এগুলো থেকে কখনোই রেহাই পাওয়া যাবে না যখনই আমরা এহ দেহ মন বাক্য যা কিছু আছে আমরা যতক্ষণ পর্যন্ত সদ্গুরু বৈষ্ণবের চরণে সমর্পণ করে না দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা এর থেকে রেহাই পাব না মনটাকে যতক্ষণ আমার বলে ধরে রেখেছি তখন সে মনের মধ্যে কোনো রকমভাবে বিশুদ্ধ চিন্তার অবকাশ থাকবে না কিন্তু যখনই এই মনটাকে চঞ্চল মনটাকে আমি গুরু বৈষ্ণব চরণে সমর্পণ করে দিলাম এই মনটা এখন আর আমার নয় এরকম বিচার যখন সাধকের হৃদয়ে আসবে আত্মসমর্পণ পূর্ব তখন আস্তে আস্তে সে দেহধর্ম মনোধর্ম সমাজ ধর্ম বিভিন্ন রকম আইসোলেটেড এই যে বিষয়গুলো টুকরো টুকরো খণ্ড খণ্ড বিষয়গুলো থেকে রেহাই পাবে এবং রেহাই পেয়ে তার মনকে নির্মুক্ত করে মনোগতির অবিচ্ছিন্না যে একটু আগে আমি শ্লোক বললাম মদগুণ শ্রুতিমাত্রেন ময়ী সর্বগুহাশয়ে মনগতি রবিচ্ছিন্না গঙ্গাম্বস যথা গঙ্গাম্বস যেমনভাবে গঙ্গা গোমুখ থেকে উৎপন্ন হিমালয়ের তটিনী তরঙ্গা সম্পূর্ণরূপে কোনো বাধাবিঘ্ন না সমস্ত বাধাবিঘ্ন উপেক্ষা করে সমুদ্র অভিমুখে প্রস্থান করেছেন সমুদ্রে গিয়ে মিলন হওয়ার পর তারপর তার শান্তি ঠিক সেই রকম কপিলজি মহারাজ মাতা দেবাহু থেকে বলছেন মদগুণ শ্রুতিমাত্রেন ময়ী সর্বগুহাস হয়ে আমার অপ্রাকৃত গুণগাথা চিন্ময় গুণগান হরিকথা হরিগাথা কীর্তন শুনতে শুনতে কি হয় মনোগতির অবিচ্ছিন্ন এই মনের গতিটা নিরবচ্ছিন্নভাবে আমার দিকে প্রবাহিত হয় ঠিক যেমন গঙ্গা দেবী গঙ্গা মাতা সম্পূর্ণ সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছেন এটি হলো আসল কথা সকালে সাংখ্যযোগের কিছু সামান্য আলোচনা করা হয়েছিল সাংখ্যযোগের আলোচনার যে বিষয়বস্তুগুলো আমি তুলেছিলাম তারা বাস্তবিক হৃদয় দিয়ে এসব কথা শ্রবণ করেছেন তারা বুঝতে পেরেছেন সাংখ্যতত্ত্ব বিজ্ঞান উপদেশ পাওয়ার একমাত্র কারণ হল সাংখ্যতত্ত্ব বিজ্ঞান উপদেশ পাওয়ার একমাত্র কারণ হল যে আমি প্রকৃতিজয়ী গুণই প্রকৃতির যে গুণাবলী আছে এ প্রকৃতিতে আমার যে জন্ম হয়েছে কেন জন্ম হলো কি কারণে আর জন্মাবার পর আমি কেন কষ্ট পাচ্ছি প্রকৃতির যে আমি চব্বিশটা তত্ত্ব কখনো ছাব্বিশটা তত্ত্ব বলেছি কখনো আঠাশটা সেগুলো কিভাবে আমাকে পীড়া দিচ্ছিল কিভাবে ইন্টার রিলেটেড আমার সঙ্গে জড়িত হয়ে পড়েছে বাস্তবিক আমি যদি শুদ্ধ আত্মা আমার যে শুদ্ধ আত্মার যে অনুভব সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এর থেকে পরিমুক্ত হতে পারছি না যখনই আমি অনুভব করছি এগুলো সব অনাত্ম বস্তু আমি যে শুদ্ধ আত্মা আমি কোনো দেহ নয় আমি এসবের মধ্যে জড়িত হওয়ার প্রসঙ্গে আমি যেতে পারি না কখনোই নয় এগুলো হয়েছে আমার অজ্ঞান অজ্ঞানতাবশত যেটা আমি সকালেও আলোচনা করেছিলাম যেহি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনয় এইবতে আদ্যান্তবন্ত কন্তীয় ন তেসু রমতে বুধাহা এটা হচ্ছে প্রাইমারি কথা আর এগুলো থেকে যখনই ইন্দ্রিয়গণের ভোগ বৃত্তি স্তিমিত হবে অর্থাৎ থেমে যাবে ভোগবৃত্তি আমি বন্ধ করে দেব কেন আমি ইন্দ্রিয়গণের গোলামি করতে পারবো না এতদিন করে দেবাহতী মাতা বলছেন আমার এই অবস্থায় দাঁড়িয়েছে আমি এতদিন এদের গোলামি করেছিলাম আজ আমার এই অবস্থা দাঁড়িয়েছে আর আমি আর এদের নির্বিন্না নিতরাম ভুমান অসদেন্দ্রীয় দর্শনাথ যেন মানে মানেন প্রপঞ্জ আন্ধ্যম তমহ প্রভু এটি তো প্রশ্ন ছিল দেবাহতী মাতার প্রশ্ন ছিল দেবাহতী মাতা এটি ভাইটাল কোশ্চেন প্রথম কোশ্চেন আমি এই জড় বিষয়গুলো ভোগ করতে করতে ইন্দ্রিয়গুলোর দাঁড়ে আজ আমার এই রকম অবস্থায় আমি পৌঁছে গেছি আর আপনি ভূমা পুরুষ পরাৎপর অখিলেশ্বর আমাকে আপনি বাঁচান এখন বলছেন ছেলে বলছেন না ভূমা পুরুষ সেই ভগবান তিনি আমাকে রক্ষা করুন দয়া করে আমি অজ্ঞানেতে পড়ে গেছি তম অন্ধকার আর তম অন্ধকারের বিশেষ তম অন্ধকারের ব্যাখ্যায় শ্রী চৈতন্য চরিতামিত বলেছেন অজ্ঞান তমের নাই তমের নাম কহিয়ে কৈত্যব অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব ধর্ম অর্থ কাম মুখ্য আদি এইসব তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈত্যব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান কৃষ্ণ ভক্তি নট এ ম্যাটার অফ যোগ কৃষ্ণ ভক্তি এ অনন্ত ব্রহ্মাণ্ডে যদি বলে সবচেয়ে বড় সম্পত্তি কি আছে যদি কেউ বলে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বড় সম্পত্তি কি আছে সেইটি রায় মহাশয় এবং শ্রীমান মহাপ্রভুর সঙ্গে গোদাবরী তীরেতে রায় রামানন্দ সংবাদ উপলক্ষে জীবের সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি হল কৃষ্ণ প্রেম ভগবানের প্রতি ভালোবাসা এগুলো গল্প বলে মনে হয় আমি জানি এগুলো গল্প বলে ততক্ষণ মনে হবে যতক্ষণ আমরা ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে সম্পূর্ণ পরিমুক্ত হয়ে ভজনে যতক্ষণ নিয়োজিত না হব ততক্ষণ এসব কথার বাস্তবিক উপলব্ধি হওয়ার সম্ভাবনা নাই এখানে কপিলজি মহারাজ সুন্দরভাবে এইসব কথা বলেছেন এইসব কথা বর্ণনা করেছেন যে কিভাবে জীব এইসব ভয় থেকে পরিমুক্ত হতে পারবে পরিমুক্ত হয়ে আমার চিন্তনে ব্যপ্ত হবে এইভাবে যেভাবে বলছেন যেমনভাবে শালক্য শাস্তি সামীপ্য সারূপ্য ঐকত্যম ওপিউত দীয়মানম ন গৃণন্তী বিনা মৎসেবনম জানাহা যদি আমার ভক্তকে কেউ বলে যে তুমি কি চার রকমের যে মুক্তি আছে শালক্য শাস্ত্রী স্বামিত্ব সারুপ্য এইসব মুক্তিগুলো কি নেবে সে বলবে কখনোই নেব না কেন বলছেন এইসব তার আর চাইবার কোনো রুচি থাকে না ভক্তি সম্বন্ধে বলা হয়েছে সা অমৃত স্বরূপা জং লব্ধ্যা চা লাভম নমন্নতে অধিকম ভক্তি এমন একটা জিনিস যেটা লাভ করার পর কোনো জীবাত্মা আর অন্য কিছু লাভ করতে চায় না অন্য কিছু লাভকে আর লোভনীয় বা আমার লাভ করা উচিত বলে মনে করতে পারে না তাও আবার যে শুদ্ধা ভক্তি হয় শুদ্ধা ভক্তির কথাই এখানে আলোচনা করছে কেন শুদ্ধ ভক্তি না হলে মদগতি মদগুণ ও শ্রুতিমাত্রের মহীস্বরূপ গুণা গুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গাম্বস অম্বধৌ যথা গঙ্গাম্বস অম্বধৌ এটা লাভ হতো না এটা শুদ্ধ ভক্তির লক্ষণ নিরবচ্ছিন্ন যে ভক্তিটার মধ্যে কোনো ইন্টারাপশন কোনো বাধা নাই যে ভক্তিটা স্বাভাবিকভাবে নিরবচ্ছিন্নভাবে ঐকান্তিকভাবে ভগবানের দিকে গতিশীল যে ভক্তিটার মধ্যে বাধা আছে যে ভক্তিটার মধ্যে গ্যাপিং আছে এ ভক্তি হয়েছিল কিছুক্ষণ আমার বিষয় চিন্তা আবার ভক্তি হলো এ ভক্তিটার মধ্যে কোনো শুদ্ধতা নাই এ ভক্তির মধ্যে কোনো শুদ্ধতা নাই যেটাই স্পন্টেনিয়াস যেটা নিরবচ্ছিন্নভাবে হৃদয় থেকে উদিত হয় সেই ভক্তিটাই হলো আসল ভক্তি সে ভক্তিটার মধ্যে কোনো হেতু থাকে না কোনো কারণ থাকে না কেন আমি ভগবানকে ভক্তি করতে পারি যদি ভগবান এই সবগুলো দেন এরকম কোন রকম হেতু যেখানে অবস্থিত নেই সেইখানে বলা হয় শুদ্ধ ভক্তি কোনো ভক্তকে যদি বলা হয় যে আপনি কি এই চার রকমের মুক্তি নেবেন সে বলবে কখনোই না কেন বলে আমি দিয়মানম না গিনন্তি বিনা মৎসেবনম জানা এই ধরনের চারটে মুক্তি দিলেও তারা ভগবানের বিশুদ্ধ সেবা ছাড়া কোনো কিছু নিতে চান না কারণ সেবা সুখ দুঃখ পরণ সম্পদ নাশয়ে অবিদ্যা দুঃখ সেবা ঘটিত যে সুখ সেটা কি কেমন সেটা আমি গল্প করে তোমাদের কাছে আপনাদের কাছে বর্ণনা করতে পারবো যার এই অবস্থাটা হয়েছে তিনি ছাড়া আর কেউ বলতে পারেন আমি একমাত্র একমাত্র সেবা সুখ কি সেটা যে সেবা লাভ করেছে ভক্তি লাভ করেছে ভক্তি মানে সেবা লাভ করে সেই ছাড়া কেউ বলতে পারবেন না কেন বলে এটা এরকমই বস্তু বলে একটা উদাহরণ দেয়া হোক একটা জন্ম থেকে একটা বোবা ছেলে আছে বোবা ছেলে খুব সরল সে কথা বলতে জানে না টিকাকাররা এইসব উদাহরণ সুন্দর দিয়েছেন বলে সেই বালকটাকে সে গরিব ঘরের ছেলে কোনোদিন কিছু ভালো মন্দ পায়নি শুকনো রুটি আর লঙ্কা এইসব খেয়ে তার জীবনযাপন করেছে তাকে কোনো একটা পরিস্থিতিতে একজন ভালো ভালো মিষ্টি যা কোনোদিন ও খায়নি সেই সব মিষ্টিগুলো রসমালা আদি লাবড়ি এসব খাওয়াচ্ছে খালি বলছে কেরাম লাগছে ও চোখটাকে বড় বড় করছে আর মুখটাকে কথা বলতে পারছে না বোবা উম করছে ঠিক যেমনভাবে বোবা কিছু বলতে পারে না খালি তার মুখের এক্সপ্রেশন মুখের হাবভাব এবং তার যে বিকাশ কেন মনের ভেতরের যা বৃত্তি সেটা আমার বাইরে প্রকাশিত হয় সেটাকেই বলে হাবভাব হাবভাব কাকে বলে মনের ভেতরে যে বৃত্তিগুলো আমার উপস্থিত হয় তার যে বাইরে সঞ্চারিত হয় তা তার প্রভাবটা যে বাইরে পড়ে সেটা বলে হাব আর ভাব হাবভাবের নাম হলো এই এখন তার হাবভাব দেখে বোঝা গেল সে খুব আনন্দ পাচ্ছে আমি একটা আরও উদাহরণ দিই সুন্দর আমাদের গৌরনীতার পিসিমা বৃন্দাবনে তিনি অত্যন্ত বড় ঘরের মা ছিলেন মানে কন্যা তিনি সব ছেড়ে দিয়ে চলে গেছেন সেখানে গিয়ে গৌর্ণিতায় সেবা করেন গৌরনীতাকে ছেলে হিসেবে ভালোবাসেন গৌরনীতাকে কানও ধরেন বকেন সব কিছু করেন গৌর্ণিতায় চোখের সামনে গৌর্ণিতায় দেখছেন গৌর্ণিতায় বৃষ্টিতে চলে যাচ্ছে এই বৃষ্টিতে বেরোস না কেউ কে কার কথা শোনে গৌরনীতে চলে গেল চোখের সামনে দেখছি হেঁটে হেঁটে গৌরনীতে সেই গৌরনীতে এখনও আছে বৃষ্টিতে ভেজে একেবারে চান হয়ে পরে খেলতে খেলতে এলো এসে তাকে সর্দি লেগেছে সে বিগ্রহ কি করছেন দাঁড়িয়ে রয়েছেন বিগ্রহতে সর্দি পড়ছে আবার নাক কাপড় নিয়ে বলছে এই ঝাড় এখানে এই যে কিন্তু এটা সবার কাছে প্রকাশিত হবে না সবার কাছে এটা প্রকাশিত হবে না গৌরনীতায় কে বলছে আমি কি করে সেবা করব আমার শরীর খারাপ বলে কোনো চিন্তা নেই যেমন মাছ ছেলেদের সেবা করে তুমি গায়েতে গোবর মাখো বাইরে মেয়েকে আমাদের খাওয়া সব কিছু করো হয়ে গেল ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যো সমা যো সমাতাহা স ঈশ্বরহা ঈশ্বর যিনি যা করা সম্ভব নয় তাই তিনি করতে পারেন তার নামে ঈশ্বর ঈশ্বরকে যদি আমরা আমাদের কিছু ক্রিয়াকর্ম আর রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কনফাইন করে ফেলি বেঁধে ফেলি তার এবার ঈশ্বর তো সিদ্ধি হয় না ভালোবাসার জোরে ভগবানকে বাঁধা যায় এটা একশো ভাগ তাহলে ভক্তি কি বস্তু যারা ভক্তি করেছেন ভগবানকে ভালোবেসেছেন আত্মবধ সেবা করেছেন তারা ছাড়া বাইরের কেউ লোক এসব বলতে পারে না শালক্য মানে হলো কি চার রকমের মুক্তির কথা যে বলা হলো একটু বলে আমি অন্য প্রসঙ্গে চলে যাওয়া আর দেরি করা যাবে না শালক্য মানে হলো ভগবানের লোক অর্থাৎ ভগবান যেখানে থাকেন সেইখানে গিয়ে আমি পৌঁছাব সেটাকে বলে শালক্য বৈকুণ্ঠে গিয়ে পৌঁছল শাস্ত্রী মানে হলো ভগবানের সমান ঐশ্বর্য লাভ স্বামীপ্য মানে হলো ভগবানের সামনে সামনে থাকবো আর সারূপ্য মানে হলো ভগবানের সমান রূপ পাব আর আরেকটা আছে এর নাম হলো সাজুজ্য যে সাজুজ্য মুক্তি ভক্তের চাইতে হয় লজ্জা ঘৃণা হয় সাজুজ্য চাইতে ভক্তের লজ্জা ঘৃণা এবং ভয় হয় কারণ কি সাজুজ্য মাঙিতে ভক্তের হয় লজ্জা ঘৃণা ভয় মৃত্যু বাঁধছে তবু সাজুজ্য না লয় কথাগুলো বুঝতে হবে তারা পাঁচ রকমের মুক্তি আমরা পেলাম এক হচ্ছে সালক্য শাস্ত্রী সামপ্য সারুপ্য আর সাজুর্য যেটা আমরা উল্লেখ করা হয়নি এখানে কেন সাজুর্য একদম সাজুর্য মানে হলো ভগবানের যে অঙ্গে মিলে যাওয়া কেউ ভগবানের বিগ্রহ সাজুর্য হয় আর ভগবানের যে অঙ্গজ্যোতি তাতে মিলে যায় দুরকম সাজুর্য হয় যেটা এখান থেকে যোগী জ্ঞানীগঞ্জা এখান থেকে ব্রহ্মেতে বিলে যাওয়ার যে চেষ্টা করেন সেটা হলো কি সেই ব্রহ্মেতে গিয়ে ইম্পার্সোনাল ইম্পার্সোনাল ব্রহ্ম ইফালজেন্স এটাকে বলে ভগবানের নির্বিশেষ জ্যোতি জ্যোতি একটা জ্যোতি ঠিকরে পড়েছে সেই জ্যোতিটার মধ্যে গিয়ে ওরা মিলে যান কিন্তু জ্যোতির অভ্যন্তরে ইয়ং শ্যাম সন্তরম মচিন্ত রূপম এটা একমাত্র ভক্তগণ ছাড়া কেউ জানেন জ্যোতি যেটা দেখছো সেই জ্যোতিটা ভগবানের তোমরা এত বোকা জ্যোতি পর্যন্ত গিয়ে ঠেকে গেলে কেন আর একটু এগো জ্যোতির ভেতরে ঢোকো বললাম না আমাদের আর ইচ্ছা নেই আমরা জ্যোতি পর্যন্ত থাকবো কারা যায় যারা জ্ঞানী তাহলে ব্রহ্মে গিয়ে লীন হয়ে যান ব্রহ্মে গিয়ে যারা লীন হয়ে যেতে চান তারা ব্রহ্ম সাযুজ্য লাভের জন্য এই প্রচেষ্টা করে আর বিগ্রহ সাযুজ্য ভগবানের সেটা কিরকম বলে ভগবানের চরণে ভগবানের চরণ কমলে আমরা দেখব দশম স্কন্ধে শিশুপালকে যখন তিনি চক্র দিয়ে ছিন্ন করে দিলেন গলা সেখানে আমি প্রসঙ্গ আলোচনা করব তখন সেই শিশুপালের আত্মা সমস্ত ঋষি মুনি এবং দেবগণ সমস্ত কোটি কোটি জনসাধারণের সামনে দেখল সে প্রদীপের মতো আস্তে আস্তে গিয়ে ভগবানের চরণ কমলে গিয়ে মিলে গেল এটাকে বলে ঈশ্বর সাজুজ্য আর আরেকটাকে বলা হয়েছি ব্রহ্ম সাজুজ্য ঈশ্বর সাজুজ্য এবং ব্রহ্ম সাজুজ্য দুটোই আমরা কোনোটাই আমাদের লজ্জা হয় এবং আমরা ঘৃণা করি কারণ কি বলে ভগবানের সঙ্গে সাজুজ্য প্রাপ্তি হওয়ার মানে হলো আত্মহত্যা করা বলে কেমন বুঝতে পারলাম না বলে আমি অঙ্গজ্যোতিতে বা ব্রহ্মজ্যোতিতে মিলে গিয়ে যেমন মানুষ দেখবেন ধনী ধনী ঘরের লোকেরা কি করেন তারা অত্যন্ত বেপথে চলে গেছে অত্যন্ত নোংরা পথে তারা কি করে না কোটি কোটি টাকা বাবার আছে সেগুলো প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিন হাজার হাজার টাকা এভাবে ওড়ায় কি করে বলছে তারা প্রথমে অত্যন্ত দামি ব্রাউন সিগার নিয়ে নিল তারপর কি করবে ভালো জায়গায় যাবে সেখানে গিয়ে কি করবে অ্যাকোয়ার অ্যাকোয়ারিয়ামে অ্যাকোয়ারিয়াম আছে সেখানে বিষাক্ত সাপ আছে ভয়ঙ্কর বিষাক্ত মানে কল্পনা করা যায় সেই অ্যাকোরিয়ামের গায়েতে ছোট ছোট ফুটো আছে এরকম সেই ফুটোতে ওরা সেই মালিককে হাজার হাজার টাকা দেবে তারা কি করবে এই জীবটাকে এগিয়ে দেবে ফুটো দিয়ে সাপ কি করবে এই জীবতে ছবল মারবে ছবল মারার সঙ্গে সঙ্গে হিরোইন অলরেডি পেয়েছে এবার ঢলে পড়লো এবার তাদেরকে নিয়ে গেলে একটা ঘরে ফেলে রেখে দিল এবার সে সাত দিন দশ দিন যতদিন খুশি এই নেশা না কাটবে ওরম পড়ে থাকবে এরকম ধরনের এরকম বলে স্ন্যাক বাইট স্ন্যাক বাইট খা আধুনিক ব্যক্তি যারা আছে আধুনিক তারা এইসব করেন তো এরকমভাবে দেখা যায় যারা মনে করবেন ব্রহ্মেতে গিয়ে আমি মিলে যাব তাদের যদি প্রশ্ন করা হয় ব্রহ্মেতে মিলে গিয়ে তুমি কি করবে বলে আমি মিলে যাও বুধ হয়ে পড়ে থাকো যেমন নেশা করে লোক চেতনা থাকে না বুধ হয়ে পড়ে থাক ডুবে যা বলে তো মহামূর্খ ভগবানের ব্রহ্মেতে এভাবে মিলিয়ে গিয়ে তোমার সুবিধাটা কি হবে কারণ তুমি যদি এই জ্যোতিটাকে ভেদ করে আরও ভজন করে ভগবানের ভক্তি করে যে ভগবানের কাছে যেতে পারতে তাহলে ভগবানের সঙ্গে ভক্তি বিনিময় করতে পারত ভক্তি বিনিময় তার মানে ভক্তি বিনিময় কথাটা বললেন কেন মানে ভগবানই কি আবার ভক্তি করবে নাকি বলে হ্যাঁ ওই জন্য ভক্তি বিনিময় বললাম ভক্ত যেমন ভগবানকে ভক্তি করবে আবার ভগবানও ভক্তকে ভক্তি করবে সে আবার কেমন বলছে শাস্ত্র বিচার করে বলছেন ভগবান ভক্ত ভক্তিমান ভগবান ভক্ত ভক্তিমান আর ভক্ত ভগবানের প্রতি ভক্তিমান এইগুলো আমি সব প্রমাণ দেবো বিভিন্ন প্রমাণাবলী আমি উল্লেখ করব এ এখন শুরু হবে ভগবানের চতুর্থ স্কন্ধ থেকে আরম্ভ করে আস্তে আস্তে চলবে দশম স্কন্ধে সব আরও পরিপূর্ণরূপে এইসব আলোচনা দানা বাঁধবে এখন এইসব আলোচনা বেশি করে সময় দিতে পারছি না তাহলে কেউ কোনো ব্যক্তি যদি ব্রহ্মেতে মিলে যায় তাহলে ভগবানকে যে উপনিষদে রস বৈশ বলা হয়েছে সেই ভগবানের সেবা করতে গিয়ে কীরকম আনন্দ ভগবানের সেবা করতে গিয়ে কীরকম আনন্দ ভগবানকে সুখী করা আর তার ফলে ভগবান সুখী হলো আমিও সুখী হওয়া এর জন্য যে পারস্পরিক যে বিনিময় ভক্তির একটা আনন্দ এটা এটা আস্বাদন করা সম্ভব হবে না আমি একটা সাধারণ উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে যেমন উদাহরণস্বরূপ বলা যাবে কোনো একটা বস্তুকে আস্বাদন করতে গেলে তাহলে আস্বাদক যিনি আস্বাদন করবেন আস্বাদক মানে যিনি আস্বাদন করবেন আস্বাদ্য বস্তু যেটা আস্বাদনের বিষয় এবং আস্বাদন নামক যে ক্রিয়াটা এই তিনটে পরস্পর না থাকলে তাহলে আস্বাদ্য বস্তু আস্বাদক আর আস্বাদন তিনটি যদি না থাকে তাহলে সুবিধা হবে না তাহলে আমার সম্মুখে একটা অপূর্ব মিষ্টি পড়ে রয়েছে চোখের সামনে কিন্তু ওই মিষ্টিটা এটা যতক্ষণ আমার জিহবার সঙ্গে সংযোগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওটার আনন্দ নিতে পারছি না তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা এই দাঁড়ালো ওই যে আস্বাদক যিনি আছেন তিনি ওই আস্বাদ্য আস্বাদনের বস্তু ওই সুমিষ্ট অপূর্ব একটা মিষ্টি সেটাকে জিউবার সঙ্গে কন্ট্যাক্ট করলেন তারপরে আস্বাদন নামক ক্রিয়াটা শুরু হয়ে গেল এরকমভাবে আমরা যদি বিচার করে দেখি যদি আস্বাদক আস্বাদন আর আস্বাদ্য এই তিনটের পুরো এটাকে প্রভুপাত জানিয়েছেন ত্রিপুটি বিনাশ এটাকে কি বলা হয় ত্রিপুটি বিনাশ অর্থাৎ আচ্ছা, আমি এর কোনো চিহ্ন রাখবো না কে কাকে ভোগ করবে কিছুই না ভক্ত ভগবানের থেকে সেবা নেবেন সুখী হবেন ভগবান যেহেতু রসময় ভগবানের সঙ্গে সেবা করে আমিও সুখী হব এই যে আস্বাদন হবে ভক্তি একটা আস্বাদনের বস্তু সেটাকে চিন্তা না করে যদি ভক্ত আত্মহত্যা করতে যায় অর্থাৎ সেখানে গিয়ে সেখানে গিয়ে ব্রহ্মেতে গিয়ে মিলে যায় তাহলে সেখানে সেই নেশাগ্রস্ত ব্যক্তি যেমন চুপচাপ বুঁদ হয়ে পড়ে থাকে সেরকম পড়ে থাকে তাতে লাভ হবে না কিছু সেই জন্য শালক্য মুক্তি কথা কদাচিৎ যদি কেউ চেয়েও বসে ঠিক আছে ইটস ওকে চাইতে পারে কিন্তু শাস্ত্রী স্বামীপ্য সারুপ্য এগুলোও চাইতে পারে কিন্তু কোনো মতে তারা সাজুজ্য মুক্তি চাইতে পারে না কেন সাজুজ্য মাঙিতে হয় ভক্তের লজ্জা ঘৃণা বয় মৃত্যু চাইবে তথাপি সাজুজ্য বলে মুক্তি চাইবে না এতে খুবই দুঃখের বিষয় যাই হোক আমি আর অধিক আলোচনায় না গিয়ে এখানে অধার্মিক গণের তামসী গতি কিভাবে নরক আদি ভোগ করে এ সম্বন্ধে বিশাল আলোচনা এর মধ্যে রয়েছে এখানে রয়েছে পঞ্চম স্কন্ধতেও রয়েছে কিভাবে কিভাবে জীব নিজের কর্মফলেতে গতাগতি করে নরকেতে নরকেতে বিভিন্ন নরকের আবার ভাগ আছে বিভৎস এইসব নরকে গতাগতি করে কোন কোন পাপের জন্য কোন কোন নরকে পঞ্চম স্কন্ধ এবং এখানেও কপিল দেব বলেছেন মা কেউ যদি ভাবে যে নরক বলে কিছু নেই সে মূর্খ নরক আছে সেখানে জীবকে বিভিন্ন এই জন্মে তো ভোগ করবেই সুখ দুঃখের যে ফল যেটা ভোগ করছে অনেকে মূর্খের মতো এই জগতেই সব আবার পরজগৎ কি এরা চারবক চারবক বলে আমাদের একটা একটা ঋষি আছে সে হচ্ছে একবারে নির্বিশেষবাদী শুধু তাই না একবারে কাঠখোট্টা সেই চারবকের নীতি সে কোনো রসকস নেই সে ঋষি চারবকের নীতি একবারে শুকনো সে কি বলছেন বলছেন এই দেহটা যখন আগুনে পুড়ে যাবে তখন আবার কি থাকবে বাবা কিচ্ছু নেই ওই জন্য যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ খাও পিও জিও হিন্দিতে বলে এনজয় ইয়োর সেলফ ইংরেজিতে বলা হয় সেটাকেই চাটক বলছে আবার জীবেত সুখম জীবেত যাবৎ জীবে সুখম জীবেত ঋণম কৃত্বা ঘৃতম পিবেত কি বলছেন চার্বক কি বলছে চার্বকের দুষ্ট নীতি খুব বাজে নীতি একেবারে এই চার্বকের নীতিতে এই জগতের লোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক চার্বকের নীতি চলছে নিশ্চয়ই চার্বক দেখি যে পথ তারা সেই নীতিতে বিশ্বাসী সেটা বলছেন যতদিন বাঁচবে সুখে বাঁচো বহাল তবিয়াতে একেবারে যদি পয়সা কড়ি না থাকে ধার করে ঘি কেনো কেনে খুব খাও আর সর্দিতে না পারলে কি আর হবে বলে মরে গেলে মরে যাব আর পুড়িয়ে দিলে আর কি থাকবে কিছুই থাকে না ওসব বাজে ওসব বাজে কথা বলেছে পুড়ে গেলে আবার শরীরে কিছু থাকে নাকি কিছু থাকে এইসব অর্থাৎ পুনর্জন্ম আদি সব মানে নাস্তিক চারবকের নীতিকে বলা হয় কি চারবকের নীতিকে বলা হয় নাস্তিক্য নীতি টোটালি নাস্তিক বিভৎস একেবারে তাহলে অনেকে ভাবেন এসব কিছু নেই এসব আর মজা করে নে ফুর্তি করে নে কিছু নেই এসব আর নরকে গিয়ে জীবের কিরকম কষ্ট হয় নরকে গিয়ে কিরকম কষ্ট হয় নরকস্থ ওপি দেহম বই ন পুংসাম স্ত্যাক্তমি ক্ষতি নর বলছেন নারক্যাম নিবৃত সত্যাম দেব মায়া বিমোহিত নরকে যখন যায় অনেক ব্যক্তি এরকম পাষণ্ড আছেন যারা বলেন মহারাজ এই দেহটা তো এখানেই ছেড়ে যাচ্ছি তারপরে আবার তো আত্মা থাকে আত্মা থাকলে পরে সে আবার কোথায় কি কষ্ট পাবে ভাগবত শাস্ত্রে পরিষ্কার বর্ণনা রয়েছে মহাভারত বর্ণনা অন্য অন্য জায়গায় যে মানুষ যখন এই জড় দেহটাকে ছাড়বে <coughs> মখন মানুষ এই জড় দেহটাকে ছাড়বে তখন যমরাজজি মহারাজের কৃপায় তার একটা জাতনাময় দেহ প্রাপ্ত হবে কি দেহ ওটাকে বলে জাতনাময় দেহ ওই জাতনাময় দেহের স্পেশালিটি কি না ওই যাতনাময় দেহে তোমাকে অজস্র যাতনা দিলেও তুমি মরবে না তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেবে তুমি পুড়বে চিৎকার আবার পুড়ি আবার গরম তেলের মধ্যে ফেলে দিচ্ছে ফুটন্ত তেলে কোন কোন পাপেতে কোন কোন নরক ভোগ করতে হয় কোনো কোনো কপ থুতু এর লালার একটা কুণ্ড আছে ওর মধ্যে ডোবাবে যে যে পরস্তি সঙ্গ করেছে নোংরা তাদের কি কি গতি বিভিন্ন পাপের কেউ মদ্যপান করেছে কে কেউ নোংরা কাজ করেছে চুরি রাহাজে যত রকম পাপ আছে ইন টোটো একটা একটা করে পাপের সব এক্সক্লুজ আলাদা আলাদা বর্ণনা এইরকম পাপে এই এই নরকে এই যন্ত্রণা হয় আর ভাগবত শাস্ত্র বর্ণনা করেছেন অন্য অন্য পুরাণেও আছে যে যমরাজি মহারাজের সেই জায়গায় নৈরিতকোম নৈরিত মানে দক্ষিণ পশ্চিম কোণের দিকে নিরানব্বই হাজার যোজন দূরে সেখানে যমরাজের রাজধানী যমরাজি মহারাজ যেখানে থাকেন তার পাশে বিভিন্ন জায়গায় সাজানো আছে ভবন বিভিন্ন লক্ষ লক্ষ জীব তাদের ট্রিটমেন্ট করার জন্য শাস্তি দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা আছে সেখানে হাজার হাজার যমরাজের পরিকরবৃন্দ আছে তারা এক একজনকে ধরে নিয়ে আসছেন মারধর যখনই এখান থেকে ধরে নিয়ে যায় এখান থেকে আত্মাটা আমরা অজামিলের কাহিনী প্রসঙ্গে এটা আলোচনা করব যখনই দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায় অনেকের এখানে এক্সপিরিয়েন্স থাকতে পারে কাউর জীবনে তিনি হয়তো দেখে থাকতে পারেন কোনো জীবাত্মা অর্থাৎ তার বাবা হতে পারে ঠাক যেই হতে পারে বা দুষ্ট প্রকৃতির কোনো কাকা হতে পারে হতে পারে মারা যাওয়ার সময় তাদেরকে ভয়েতে পেচ্ছাপ পায়খানা করে দেয় অনেকেই খেয়াল করেছেন কি না করেছেন আমি জানি না ওটা কেন করে বলছে ওই যে বিভৎস রূপ দেখে জমদূত এসে গেছে ওটা দেখে ভয়েতে কাঁপতে কাঁপতে পেচ্ছা পায়খানা করে দেয় জমদূত তাকে যখন দেহ থেকে বার করে নিয়ে আত্মারাকে নিয়ে যায় মারতে মারতে সেখান থেকে নিয়ে যায় তার বর্ণনা আছে সমস্ত পঞ্চম স্কন্ধে বেদারক পেটাতে পেটাতে মানে সে মানে কল্পনা করা যায় সে কল দিয়ে বিয়ে দিয়ে আ পারছে না এরকম করতে করতে তাকে নিয়ে যায় রাস্তায় বিভৎস হিংস্র কুকুরগুলো কামড়ায় এইরকমভাবে নিতে নিতে তারপর ওখানে নিয়ে গিয়ে ওখানে বিচার হয় কপিলজি মহারাজ মাকে বলছে দেখো মানুষের যখন শেষ সময় হয় মানুষ তখন তার যে সারা জীবনে এসে নোংরা কাজকর্ম করলো বিভৎস কাজকর্ম করলো এগুলো সে করে বলল সারা জীবন এইসব করলো আর অন্তিমে তার গলা বুক বক্ষ এসব কফেতে কপেতে আটকে গেছে কণ্ঠ কণ্ঠ ঘুরঘুরায়তে কণ্ঠ তো ঘর ঘর করছে কফেতে বলছেন কি বলছেন বায়ু উৎকর্মত উত্তর কপ সংরুদ্ধ নাড়িনা ও শ্বাস কৃতয়া সকণ্ঠ ঘুরঘুরায়তে আজ তখন কি হয় বলছে কণ্ঠ একেবারে চোখ হয়ে গেছে আটকে গেছে গড়গড় করছে বিভৎস অবস্থা যেটা আমাদের কুলশেখরজি বলছেন অত্যন্ত কাতরভাবে ভগবানকে সেটা কালকে সকালবেলা আমি তুলবো হাওড়ার সব জায়গায় সব তুললে ভালো লাগে না সেখানে কুলশেখর মহাভক্ত ভগবানের তিনি এটা শেষ সময় এরকম ভগবানকে কাতরভাবে বলছেন যে কি রকম অবস্থা হয় মরণের সময় আর সেই সময় সায়ানো পরি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 আটকে গেছে চোখ হয়ে গেছে বলতে চাইছে কিছু বলতে পারছে কি বলবে বলো বল বলতে পারছেন বাচ্যমান ওপি নব্রুতে কাল ও বসঙ্গত এইভাবে কুটুম্ব ভরণ আদি এ বিভিন্ন কর্মে ক্রিয়াকর্মের জন্য অজস্র জীবনের যে অজস্র সময় সেগুলো সয় ব্যয় করে ফেলেছে নষ্ট করেছে তো হে ভজব কোন বেলা তোমাকে কোন সময় ভজন করব আবার যারা কালীর ভজন করেন তাদের মধ্যে এরকম আবার সুন্দর তারা আবার গান তার পরের আবার শব্দটা কিন্তু ভালো না হ্যাঁ। সিদ্ধান্ত জানে না তো কোনো শব্দ মনে হয় যেন একটু ভালো লাগছে হ্যাঁ আমি সকল কাছের পাই হে সময় তোমারে ভজিতে পাই না তারপরে শব্দটা পুরো একবারে নরকে নিয়ে গেছে সিদ্ধান্ত জানে না তো বলে ফেললো একটা শব্দ ভালো বললো যে আমি সকল কাজের পাই হে সময় তোমায় খুব ভালো কথা তারপরের সেন্টেন্সটা পুরো জলে চলে গেল রচনা করে প্রাকৃত কবি হলো মায়ের ভজন মানে তমগুণ তা তো শুদ্ধ শতভূমিকায় যেতে পারবে না সোজা তো না মাকে প্রার্থনা করলে মা বলবে আমি কিছু করতে পারবো আরে আমার মালিক আমি তাকেই দেখতে পাই না তোকে কি দেখা রে আমার মালিক আমি তাকে দেখতে পাই না কে আমাকে খালি আদেশ করে এইসব ফেলে রেখেছে আমাকে এই অবস্থা হ্যাঁ আর তোরা বলছি মা মা দেখাবে ভগবানকে মানে আমি পারবো না সব আর রাস্তা বলে দিতে পারি এইভাবে চল দেখি পেতে পারিস আর বেশি বলতে পারবো না কি ওই জন্য রূপকেশী মাদের কীর্তনেতে সুন্দরভাবে আছে না আর আমরা বিভিন্ন শ্লোক আলোচনা করব দশম স্কন্ধে জং ব্রহ্ম বরণেন্দর দমরুত স্তন্বন্তী দিব্যই স্তবই ইত্যাদি শ্লোক আলোচনা করব আর রূপ গোস্বীবা তো সুন্দর বলেছেন হ্যাঁ যাই হোক এইসব এখন এই মানুষ মনুষ্যজনী প্রাপ্ত কি করে হয় কি করে মাতৃগর্ভে জন্ম হয় কি করে রেতকণাকে আশ্রয় করে কোনো জীবাত্মা গর্ভেতে প্রবেশ করে সেখানে মায়ের গর্ভেতে কি করে পঞ্চরাত্রে ন বুধবুদম যখনই প্রবেশ করলো রেতকণ হিসাবে মায়ের গর্ভে সেখানে ফার্টিলাইজেশন হলো জাইগোট ফর্মেশন সেখানে এই ভাগবতী মহাপ্রাম যে পঞ্চরাত্রে ন বুদবুদম পাঁচ দিন পাঁচটা রাত্রির গেলে বুধবুদের মতো হবে তারপর দশাহেন দশ দিন গেলে তু কর্কন্দু পেশ বলছেন পেশণ্ডম বা তত পারম এইভাবে মাসে নতু শিরোদাভ্যাম বাহবা আংঘ্রে আহঙ্গরাদ্য অঙ্গবিগ্রহ বলছেন মাসে তো শিরোদাভ্যাম মাসে এক মাস গেলে পরে তার মাথাটা পরিস্ফুটিত হয় এইভাবে হ্যাঁ বাহবা আঙ্গ্রি আদি অঙ্গবিগ্রহ নখ লোম অস্থি মারমাণী লিঙ্গ ছিরোদ্ভব স্ত্রীভি লিঙ্গ কোনটা স্ত্রী হবে কি পুরুষ হবে এটা পরে অনেক পরে নির্ণয় হয় এইভাবে ধীরে ধীরে মা যেসব খান ভোজন করেন যদি খুব ঝাল খায় তাহলে বাচ্চার সে অঙ্গ একেবারে জ্বলতে থাকে কমল ঝাল তেল তারপরে খুব ঝাঁঝালো বস্তু খেলে রসুন পেঁয়াজ দুর্গন্ধ সে বাচ্চারা ভেতরে খুব কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না সেতে বিনমুত বলছেন সেতে শুয়ে থাকে সেই সেই বাচ্চাটা সেতে বিনমুত বিনমুত্রয়োর গর্তে স জন্তুর জন্তু সম্ভাবে এ আর কৃমিবিহি ক্ষত সর্বাঙ্গ সৌকুমার ইয়াত প্রতীক্ষানম একেবারে পাতলা চামড়া কচি চামড়া আর সে ওই রকম বিষ্ঠা মূত্র এর ভাণ্ডের মধ্যে পড়ে রয়েছে ওর মধ্যে আর কষ্ট পাচ্ছে আহা কি কষ্ট কখনো কৃমি কামড়াচ্ছে সর্বাঙ্গে ক্ষত হচ্ছে এইভাবে সমস্ত জীবের এই যে গর্ভের বাসের যে যন্ত্রণা এইসব যন্ত্রণা বর্ণনা করবার পর এগুলো সব বাস্তবিক প্র্যাকটিক্যাল কোনো মূর্খ যদি বলে এসব ফিলসফি ন নট দ্যাট